হজে তিনি আয়াত নাজিল করেছেন আল ইয়ৌম দিন আকুম আজকের দিনে দিন ইসলামকে পূর্ণ করে দিলাম যখন আল্লাহ সুবাহানতলা দিনকে পূর্ণ করে দিয়েছেন দিনের মাঝে নতুন করে কিছু যোগ করা অথবা বিয়োগ করা এটি দিন বিরোধী কাজ আমরা কোনো কিছু যোগ করতে পারবো না যোগ করা হলেও সেটি অন্যায় হবে আর বিয়োগ করা হলেও সেটি অন্যায় হবে নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে নামাজ কিভাবে শুরু হবে নামাজ কিভাবে শেষ হবে নামাজ শেষ হলে কি কি জিকির আজকার করতে হবে আসলে জিকির আজকারের যে মহত্ব গুরুত্ব এটি তো অপরিসীম আল্লাহ সুবহানাহু সূরা বাকারাতে আলোচনা করেছেন ফাজকুরুনি আযকুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে খেয়াল করব আল্লাহ আকবর এই জন্য যে যত বেশি দিকে রাজগার করে তিনি আল্লাহর অধিক প্রিয় বান্ধা আল্লাহ সুবহানাহু তাআলা তাকে অধিক গিফট করে প্রাণপ্রিয় দিনী ভাইরা জন্য নবীবুল সাল্লাহ আলী সাল্লাম যে পদ্ধতিতে তিনি নামাজ পড়েছেন যে দিকির রাজগারগুলি করেছেন সেগুলো আমাদেরকে করতে হবে যদিও বর্তমান সময়ে জিকির নিয়ে নামাজের পরে দোয়া নিয়ে আমাদের মাঝে বিভ্রান্ত রয়েছে বরং আমরা বলবো আমাদের ম্যাক্সিমাম নামাজগুলো নামাজের পরের যে অংশগুলো সেগুলো সুন্নতি পদ্ধতিতে হয়নি নবী সাল্লাহ হোসাল্লাম যেইভাবে ফরজ নামাজ শেষ হলে জিকির আজকার করতেন দোয়া পড়তেন সেই জিকির আজকারগুলো খুব কম স্থানে হয়ে থাকে খুব কম ভাইরাই করে থাকে অথচ কোরআন এবং সুন্না খুব স্পষ্ট নবী সাল্লাম নামাজ শেষ করে কি দোয়া পড়তেন এটি হাদিসে নাই অবশ্যই হাদিসে আছে দিনের অংশ আজকে আমরা তো দেখতে পাই যে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের যিনি ইমাম তিনি হাত উঠিয়ে দিয়েছেন শুধুমাত্র সালাম শেষ হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে হাত উঠিয়ে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بحق لا إله إلا الله নামাজ শেষে আমাদের জিকির হয়ে গেল দোয়া হয়ে গেল সবাই উঠে নিজের মন মতো নামাজ শুরু করলেন আবার নাউজুবিল্লাহ মিন যালিক আসলে এই পদ্ধতি কোথা থেকে এই পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা নামাজ আদা করব তা তিনি দিক নির্দেশনা দিয়েছেন সল্লু কামার সল্লি তোমরা নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো প্রসিদ্ধ হাদিস বুখারির হাদিস যেইভাবে আমি নামাজে তোমাদেরকে ট্রেনিং দিয়েছি সেইভাবে তোমরা নামাজ পড়ো এই জন্য নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে পড়তে হবে এক তো নামাজের পদ্ধতি কিভাবে আমরা রুকু করব সেজদা করব হাত কোথায় বাঁধবো কোথায় রাখবো কিভাবে নামাজ কমপ্লিট করব এটি একটি প্রসঙ্গ রয়েছে দ্বিতীয় প্রসঙ্গ হলো নামাজের পরে আমরা কি কি দোয়া পড়বো আল্লাহ নবী কি কি দোয়া পড়েছেন আজকে যেহেতু নামাজ নিয়ে আমাদের কথা হচ্ছে না বরং নামাজের পরের অংশ নিয়ে কথা হচ্ছে আল্লাহ সুফান সুরা নিসার একশত তিন নাম্বার আয়াতে ইরশাদ করেছেন ফাইদা কদাই যখন তোমরা নামাজ কমপ্লিট করে ফেলো নামাজ শেষ হয়ে গেছে ফজকুরুল্লাহ জিকির করো কিয়ামান দণ্ডয়মান অবস্থাতে ওয়াকৌদান বসে বসে ওয়ালা জুনুবিহিম এবং শায়িত অবস্থাতে এখানে নামাজের রূপ বর্ণনা করা হয়েছে যদি এমন হয় ব্যক্তি বিশেষে তিনি অসুস্থ নামাজ দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়বে তাহলে নামাজ হবে দাঁড়িয়ে হবে যত দিকি আজকার হবে দাঁড়িয়ে হবে বসে হবে শুয়ে হবে আল্লাহ সুবাহ সুরা জুমার দশ নম্বর আয়াতে একইভাবে বলেছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله لعلكم تفلحون যখন নামাজ সমাপ্ত হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো তোমাদের রিজিক অন্বেষণ করো আর অধিক হারে আল্লাহর জিকির করতে থাকো অধিক হারে আল্লাহর জিকির করো এতে তোমাদের কল্যাণ রয়েছে এখানে জিকিরের গুরুত্ব বুঝতে পেরেছি প্রাণপ্রিয় উপস্থিতি এই জন্য আমরা বলবো জিকির শব্দটি ব্যাপক শব্দ নামাজটিও জিকির নামাজের পরের যে অংশগুলো রয়েছে সেটিও জিকির আমরা মসজিদে প্রবেশ করেছি দোয়া পড়েছি সেটিও জিকির বের হব সেটিও জিকির কোরআন তেলাওয়াত করা সেটিও জিকির ব্যাপক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির চিত্তে যে কর্মগুলো আমরা করি যে উচ্চারণগুলো আমরা আমরা করি মুখ দিয়ে যা উচ্চারণ করি সবগুলোই মূলত জিকির নামাজের পরে যে জিকিরের অংশ রয়েছে নবী সাল্লাহ আলহিহাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন সাউবান রদিয়াল্লাহ তালাহু তিনি বলেন কেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইদান সরফা মিন সলাতিহি ইস্তাগফারা সালাসান যখন আল্লাহ নবী নামাজ সমাপ্ত করতেন নামাজ কমপ্লিট হতো আল্লাহ নবী তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন আস্তাগ ফিরুল্লাহ তিনবার পড়তেন এরপরে তিনি বলতেন তিনি দোয়া পড়তেন এই দোয়াটি একবার পড়তেন নামাজ সমাপ্ত হলো মূলত নামাজটি হলো জিকির নামাজটি হলো দোয়া নামাজটি হলো মোনাজাত আল্লাহর সাথে কথোপকথন হয়ে গেছে নামাজে কিন্তু আমরা কথা বলেছি অনেক কথা বলেছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন এগুলো কথা সুবহানাকা আল্লাহুম্মা এগুলো আল্লাহর সাথে কথোপকথন হয় আমরা আল্লাহকে টার্গেট করে তার কাছে কিছু তার কিছু প্রশংসার বাণী উচ্চারণ করি তার কাছে কিছু চাই নামাজ পরিপূর্ণ হলো দোয়া এজন্য আমাদের সমাজের কিছু সংখ্যক ভাইয়েরা দোয়া বুঝতে ভুল করেছেন যে দোয়া হলো হাত তুলতে হবে হাত তুলে আমার হাতকে মুছে নিতে হবে তাহলে সেটি দোয়া কমপ্লিট হয়ে গেল এটি মূলত দোয়া নয় নামাজটি দোয়া আল্লাহ মগফিরলি ওর হামনি ওয়াহদিনী ওয়াফিনী ওর জুকনি সুন্দর দোয়া সানা অনেক লম্বা সানা রয়েছে আল্লাহ বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আমাকে এবং আমার গুণাকে তুমি এত দূরত্ব করে দাও আমার গুণা থেকে আমার ডিস্টেন্স এত দূরত্ব করো যেমনটি দূরত্ব হলো পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত আল্লাহ আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে পূর্ণ নামাজটি হলো দোয়া এজন্য সলাহ যে শব্দ আমরা উচ্চারণ করেছি আমাদের ভাষাতে আমরা নামাজ বলি যদিও শব্দটি এটি ফার্সি ভাষা উর্দু ভাষা বাংলাতেও আমরা নামাজ ব্যবহার করি আরবি হলো সলা সলা শব্দের শাব্দিক অর্থ হলো দোয়া করা কেননা নামাজটি পূর্ণ হলো দোয়া দিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দোয়া করি কোনো ব্যক্তি যদি নামাজের দোয়াগুলিকে সুন্দরভাবে অনুধাবন করতেন অর্থ বুঝতেন তাহলে তিনি আলাদা করে আবারও দোয়া করার প্রয়োজন মনে করতেন না দোয়া হয়ে গেছে নামাজে দোয়া হয়ে গেছে নামাজ যখন কমপ্লিট হয়েছে এরপরে নবী সাল্লামের সুন্নতি যে দোয়াগুলি রয়েছে এগুলো অত্যন্ত অর্থবোধক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়াগুলি একজন মানুষের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে বরং হাত তুলে ওই দোয়াগুলি বলা দরকার ছিল যে দোয়াগুলি নবী সাল্লাম তিনি নামাজ আনতে বলেছেন কেউ যদি কোন হাত তুলতেন যদিও আমরা আলোচনা করেছি নবী সাল্লাহ আলহিহাসাল্লাম ফরজ আনতে কোনোদিন তিনি হাত তুলে দোয়া করেনি একদিন সাব্যস্ত হয় একদিন আল্লাহ নবী নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে আমাদের মতো করে দোয়া করেছেন এইভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা ওয়া কিনা আযাবান একদিন সাব্যস্ত হয়নি একদিন সাব্যস্ত হয়নি সাহাবিদের ক্ষেত্রে সাব্যস্ত হয়নি ইমামদের ক্ষেত্রে সাব্যস্ত হয়নি এই দোয়া পরবর্তীতে দোয়া এসেছে কেননা আমরা বলেছি যখন আমরা নামাজ কমপ্লিট করি নামাজ কমপ্লিট করে যখন আল্লাহর কাছে আমরা আবারও দোয়া শুরু করি এর অর্থ কি এর অর্থ কি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার কাছে ক্ষমা চাচ্ছি আস্তাগফিরুল্লাহ ক্ষমা চাচ্ছি নামাজে ভুল ভ্রান্তি হতে পারে জীবনের প্রতিটি পদে পদে আমি ভুল করতে পারি আস্তক ফিরুল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বিশেষ করে নামাজের যে অংশ আমি নামাজ পড়লাম যদি ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও এ নামাজটি তুমি কবুল করে নাও এটি হচ্ছে দোয়ার অর্থ আস্তক ফিরুল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এরপরে আল্লাহকে আমরা তো এইভাবে বলতে থাকি আল্লাহ সালাম এ আল্লাহ তুমি তো হলে শান্তি তুমি সালাম অমিনকা সালাম তোমার নিকট থেকে শান্তি আগত হয় তোমার কাছ থেকে শান্তি আসে এর অর্থ হলো তুমি আমাকে শান্তি দাও তাবারাকতা তুমি হলে বরকতময় দাল জালাল ওয়াল ইকরাম তুমি হলে মহা সম্মানী তুমি কল্যাণময় হে আল্লাহ আল্লাহর কাছে কথোপকথন হচ্ছে আল্লাহকে আমরা টার্গেট করে দোয়া করছি এগুলো মূলত দোয়া আজকে আমাদের বানানো পদ্ধতিতে দোয়া আসার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সুন্দর সুন্দর দোয়াগুলি যেগুলো আমাদের প্রতিটি ব্যক্তির প্রতিটি মুহূর্তের প্রয়োজন এই গুরুত্বপূর্ণ দোয়াগুলি আমরা ভুলে গেছি সেগুলো স্মরণ করিনি আমরা সেগুলোকে পাঠ করিনি শিখার প্রয়োজন মনে করিনি যদিও এগুলো প্রয়োজন ছিল আজকে খুব সংখ্যক ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন যারা ফরজান্তে সুন্নতি যে দিকিরগুলো রয়েছে সেগুলো পাঠ করেন সেগুলো পাঠ করার জন্য কিছু সময় প্রয়োজন হয় আমরা সংক্ষেপ বুঝি শর্ট বুঝি নামাজ শেষ হয়ে গেছে বেহাক্কে ইল্লাল্লাহ মুখ মুছে নেওয়ার সংক্ষেপ আমরা বুঝি নামাজ কমপ্লিট করে ফেলছি আর কোনো দোয়ার প্রয়োজন হবে না নওয়াজুবিল্লাহ মিন এই থিওরি আমাদের পরিবর্তন করতে হবে এটি সুন্নতি দোয়া নয় এটি সুন্নতি দোয়া নয় কেউ যদি সুন্নতি দোয়া মনে করে দোয়া করেন তাহলে এই দোয়া হলো বেদাতি দোয়া গুনাহের দোয়া আপনি দোয়া করেছেন আপনি গুনাহ অর্জন করেছেন কেননা নবীন সাল্লাহ আলী ওসালাম দোয়া শিক্ষা দেননি চাই সেটি জামাতবদ্ধভাবে হতে পারে চাই সেটি একাকী হতে পারে আজকে অনেক ভাইয়ের কাছে শুনেছি পাঁচ অক্ত দোয়া করেন পাঁচ অক্ত দোয়া করেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে তিনি হাত তুলে দোয়া করছেন একটু দোয়া করে নিলেন এক ভাইয়ের নিকট থেকে আমি দোয়া শুনছিলাম পাশে বসে আছি আল্লাহ তুমি সবেই জানো সবেই পারো বেহাক্কেলা ইলাহ ইল্লাল্লাহ কি বললেন দোয়াতে আল্লাহ তুমি সবই জানো সবই পারো হাত মুছে নেন দোয়া হয়ে গেল নামাজের পরে উঠে নামাজ দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ড মাত্র নামাজ শেষ হয়েছে কয়েক সেকেন্ড শুধুমাত্র তিনি আস্তাক ফিরুল্লাহ এই অংশটা তিনি পড়তে পারেননি উঠেই বলছেন আল্লাহ তুমি সবই জানো সবই পারো বিয়াক্লাহ উঠেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন সুনত পড়া শুরু করলেন এই হলো আমাদের অবস্থা অথচ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম কত সুন্দর করে সুন্দর সুন্দর দোয়াগুলি তিনি পাঠ করতেন নবী সাল্লাহ আলহিহাসাল্লাম থেকে এই মর্মে যথেষ্ট হাদিস আছে তাহলে আমরা বলেছি আসফাক ফিরুল্লাহ তিনবার পাঠ করতে হবে যদিও কেউ কেউ সমাজে আল্লাহ আকবার একবার পাঠ করেন মানে আব্বাস তার হাদিসের ভিত্তিতে তিনি বলেছেন যে আমি নামাজ সমাপ্ত হওয়াটি স্পষ্ট হতে পারতাম বুঝতে পারতাম তাকবীরের ধ্বনি শুনে যদিও এই হাদিসের ব্যাখ্যাতে ওলামাগণ অনেক ব্যাখ্যা আলোচনা করেছেন যে আল্লাহ নবীর যে তাকবীরগুলো যেগুলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু তাকবীর আমাদের সমাজে এক শ্রেণীর ভাইরা ভুল বুঝে একবার আল্লাহ আকবার পাঠ করার চেষ্টা করেন এটি সঠিক আমল নয় আল্লাহ নবী একবার আল্লাহ আকবার পাঠ করেছেন এই মর্মে কোনো দিক নির্দেশনা আসেন যে ভিত্তিতে আমরা আল্লাহ আকবার পড়ি যারা পড়েন তারা এমনি আব্বাস রতিমার হাদিসের ভিত্তিতে পড়েন তিনি বলেছেন আল্লাহ নবীর তাকবীরের শব্দগুলো শুনে আমি বুঝতে পারতাম যে নামাজ কমপ্লিট হয়েছে অলমগর ব্যাখ্যা দিয়েছেন তিনি ছোট মানুষ ছিলেন পিছন থেকে যখন পাশে গুনগুন শব্দ শুরু হতো নামাজের পরে সুন্নত হলো এই শব্দগুলো একটু জোরে জোরে বলা মানুষের যেন ক্ষতি না হয় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইল্লাল্লাহ এই শব্দগুলো একটু জোরে বলা এগুলো শুনে তিনি বুঝতে পারতেন যে নামাজ কমপ্লিট হয়ে গেছে এই হাদিসকে ব্যাখ্যা দিতে যে কেউ কেউ নিজস্বভাবে ব্যাখ্যা দিয়েছেন যে একবার তাকবির পাঠ করতে হবে যেটি সঠিক নয় এটা আমাদের বুঝতে হবে বাকি তাহলে আমরা আল্লাহ নবীর নামাজ সমাপ্ত হলে তিনি যা করতেন ইদান সরাফা হাদিসের শব্দ এসেছে যখনই তিনি নামাজ কমপ্লিট করতেন সালাম ফিরতেন সাথে সাথে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া অনুরূপভাবে আল্লাহ পাঠ করতেন হাদিস বর্ণিত হয়েছে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী ক্যানা ইয়াকুল ফি দুবুরি কুল্লি সলাতির মাকতুবা আল্লাহ নবী প্রতিটি ফরজ নামাজের পরেই পাঠ করতেন আল্লাহু আকবার কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সর্বোত্তম দোয়া আল্লাহ নিয়ে বলেছেন খাইরমা কুলত আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আমি এবং আমার পূর্বের যত নবীগণ যারা সর্বোচ্চ সর্ব সর্বমর্যাদাপূর্ণ যে বাণী বলেছেন সেটি হলো এটি কোনটি আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া লাহুল হামদু আলা এরপরে আল্লাহ নবী আবারও পাঠ করতেন লিমা আল্লাহ তুমি যা দিয়েছ তুমি আমাকে যা দান করেছ যা দান করতে চাও বাধা দেওয়ার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই একজন মহিদ তাওহিদবাদীর সুন্দর দোয়া তিনি আল্লাহকে ভাবে তিনি ডাকছেন কামনা করছেন আল্লাহ তুমি আমাকে যা দিতে চাও বাধা দেওয়ার পৃথিবীতে কেউ নাই اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت আর দেওয়ারও কেউ নাই লিমা মানা মানাআতা তুমি যা বাধা দিয়েছ দিতে চাওরি আমাকে আল্লাহ আকবার কোন ব্যক্তি যদি সুন্দরভাবে এই দোয়ার অর্থ বুঝতেন আর কোনো দোয়ার প্রয়োজন ছিল না আল্লাহ আল্লাহর কাছে আমরা বলছি অন্তর ঘুরে বলছি আল্লাহ লিমা আল্লাহ কেউ বাধা দিতে পারে না তুমি যা আমাকে দিয়েছ তুমি যা আমাকে দিতে চাও ওলা মতিয়া লিমা মানাআতা আর কেউ বাধাও দিতে পারে না তুমি যা আমাকে দিতে চাও এরপরে আল্লাহ নিয়ে বলতেন ওলা ইয়ানফাউজাল জাদ্দি মিনকাল জাদ আল্লাহ আকবার অত্যন্ত সুন্দর দোয়া এটি হলো দোয়া হাত তুলে আমরা কি বলি এ ধরনের বলা উচিত ছিল আল্লাহ তুমি আমাকে দাও আমরা তো আল্লাহর কাছে কামনা করি এটি তো দোয়া তাহলে সুন্দর কামনাগুলো না করে আল্লাহ নবী যে সুন্নতি পদ্ধতিতে দোয়া বলতেন নামাজের পরে এই জন্য নামাজের পরে আল্লাহ নবীর সুন্নতি দোয়াগুলি হলো অনেক দোয়া তিনি পড়েছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ নবীর সুন্নতি দোয়াগুলি পরিপূর্ণ আদা করেন অন্তত পাঁচ থেকে সাত মিনিট লাগবে নিম্নে এটি আরও বেশি লাগতে পারে সুন্দরভাবে যদি পাঠ করেন এরপরে নবীব সাল আলী আসালাম আরো দোয়া পড়েছেন আব্দুল ইবনে জুবাই রাদিল্লাহ তালন তিনি এইভাবে বলতেন কেনা ইউহাল্লিলু ফি দুবুরি সালাহ ইয়াকুল আব্দুল ইবনে জুবাইর তিনি প্রতিটি নামাজের পরেই নামাজের পরে পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির তাওহীদের দোয়াটি আবার বলতেন তিনি আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহ তিনি দোয়া পড়তেন আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই ওলা না আবুদ ইল্লা ইয়া তিনি ছাড়া কাউরও আমরা উপাসনা করি না তিনি ছাড়া কাউরও আমরা উপাসনা করি না ইবাদত করি না লাহুল নিয়ামাত ওয়ালাহুল ফদল তারই সব নিয়ামাত তার পক্ষ থেকে সকল ধরনের অনুগ্রহ অনুকম্পা ওয়ালাহুল হাসান তার সুন্দর সুন্দর প্রশংসার বাণী লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই মুখলিসিন আলাহুদ্দিন এই দিন একমাত্র তার জন্যই ওলাউ ক্যারিহাল কাফিরুন যদিও কাফেররা তা অপছন্দ করে সুন্দর দোয়া আল্লাহ কাছে দোয়া করা হলো নবী সাল্লাহ আলহিউসাল্লাম তিনি আরো দোয়া বলতেন যখন নামাজ কমপ্লিট হতো এই দোয়াগুলো বলার সাথে সাথে তিনি দোয়া বলতেন কি দোয়া আয়তাল কুরসি এটি একটি সুন্দর দোয়া আয়তাল কুরসি সুন্দর দোয়া আয়তল কুস্তি তিনি পাঠ করতেন এ মর্মে হাদিস বর্ণিত হয়ে আছেন নবী তিনি হাদিস বর্ণনা করেছেন মান করা কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা যদি প্রতি ফরজ নামাজের পরে আয়াতাল কুরসি পাঠ করেন তাহলে জান্নাতে যেতে তার কোনো বাধা নাই শুধুমাত্র মৃত্যু ছাড়া মৃত্যু আল্লাহ আকবর অনেক ভাইয়ের কাছে জিজ্ঞেসবাদ করেছি আয়তাল কুরসি মুখস্থ করেছেন পারেন না আয়তাল কুরসি পারি না আয়তাল কুরসি পারি না নওয়াজুবিল্লাহ অথচ জান্নাতে যাওয়ার প্রধান দোয়া প্রতিটি পাঁচ অক্ত নামাজের পরে পড়ার দোয়া ঘুমের সময় পড়ার দোয়া এমনি আল্লাহর কাছে যখন আমরা ঝাড়ফুঁক করব ঝাড়ফুঁকের দোয়া সুন্দর একটি দোয়া এটি আয়াত দোয়া এগুলো শিখা উচিত নবী সাল্লাহ আলী সাল্লামের নামাজের পরে সুন্দর করে সুরা নাস ফালাক ইখলাস এগুলো একবার একবার করে পড়তেন আরো সুন্দর দোয়া বলতেন আল্লাহ আলা জিকিরিকা আল্লাহ নবী মহাজ বিন জবাল রাদিউতালকে একদা তিনি বলছেন ইয়া মহাজ তিনি তার হাত ধরে ফেলেছেন ইয়া মহাজ ওয়াল্লাহ ইন্নি লা উহিব্বুক মহাজ তোমাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আমি তোমাকে কিন্তু ভালোবাসি আল্লাহ নবী বলছেন মোয়াজ বিন জবাল রাদিউতাল হাত ধরে তিনি বলছেন মোয়াজ আমি কিন্তু তোমাকে ভালোবাসি আল্লাহর কসম দিয়ে বলছি তোমাকে এরপর তিনি বললেন যে আমি তোমাকে ওসিয়ত করব প্রতিটি ফরজ নামাজের পরে দোয়া পড়বে কি দোয়া দোয়া আছে না নাই আল্লাহ নবী দোয়া পড়তে বলেন তুমি দোয়া পড়বে কিভাবে দোয়া পড়বে আল্লাহ আলা যিকিরিকা আল্লাহ তুমি আমাকে সাহায্য সহযোগিতা করো তোমার ইবাদত বন্দিগি করার সুন্দর দোয়া এটা দোয়া নয় আমরা হাত তুলে আল্লাহকে কি বলি আল্লাহকে বলা উচিত ছিল আল্লাহ ইবাদত বন্দিগুলো তুমি আমার জন্য সহজ করে দাও যেন আমি পাঁচ অক্টা নামাজ সুন্দরভাবে পড়তে পারি পাঁচ অক্ট নামাজ পড়তে পারি তোমার জিকির আজকার করতে পারি কোরআন শিখতে পারি কোরআন অধিকারে পড়তে পারি কোরআন জানি পড়ি না শয়তান শয়তান কাজ করো আল্লাহ তোমার জিকির গুলো যেন সুন্দরভাবে করতে পারি আল্লাহ আইনি আলা জিকিরিকা আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও তোমার যেন জিকির আজগার করতে পারি ও শুক্রিকা তোমার গুণকীর্তন করতে পারি তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার গুণকীর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কেন গুণকীর্তন করার জন্য সুন্দরভাবে যেন তোমার গুণকীর্তন করতে পারি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও ও হোসনে ইবাদাতে যত ইবাদাত রয়েছে সেগুলো যেন সুন্দরভাবে আদা করতে পারি তুমি আমাকে তৌফিক দাও কত সুন্দর দোয়া এগুলোই তো দোয়া অথচ আসল দোয়া বাদ দিয়ে বর্তমান সমাজে নকল দোয়া নিয়ে খুব ব্যস্ত যদি মোনাজাত না করা হয় তাহলে তুল কালাম শুরু হয় গত পরশু দিনে এক ভাই আসছেন বাংলাদেশ থেকে তিনি বলছেন বিশাল মসজিদ সবাই দোয়া করছে হাত তুলে আমি দোয়া করি না বিধায় আমার দিকে সবাই তাকিয়ে আছে আমি কি যেন অপরাধ করে বসেছি কি যেন অন্যায় করে বসেছি সবাই যেন আমাকে ছিঁড়ে খাবে কেন আমি দোয়া করবো না কেউ প্রশ্ন করে কেন দোয়া করেন না আপনি বলার চেষ্টা করছি ভাই বলার চেষ্টা করেন কিন্তু এরপর তো বোঝার চেষ্টা করেন না বুঝে মানুষ তো এখন স্বল্প বুঝতে চান না যে নবীন সাল্লাম এই পদ্ধতির দোয়া করেননি আপনি হ্যাঁ দোয়া করতে পারেন তবে সবসময় দোয়া করা এই পদ্ধতিতে না এটা আদৌ ঠিক হবে না আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহান আমাদের সকলকে সর্ব অবস্থাতে সুন্নতের অনুসরণ অনুকরণ করা তৌফিক দান করুন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমরা আমার জিকির আজকার করো আমি তোমাদের খেয়াল রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি হেফাজত করেন সকল দিক থেকে যত ধরনের তার অন্যায় রয়েছে ক্ষতিগ্রস্ততার দিক রয়েছে চাই সেটি মানবের পক্ষ থেকে হতে পারে দানবের পক্ষ থেকে হতে পারে কখনো কখনো মানব জাতি তারাও ক্ষতি করার চেষ্টা করে আর কখনো জিন জাতি তারাও ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ সুবহান তারা হেফাজত করেন কি দিয়ে কর্মের মাধ্যমে এমনটি নয় যে আমি আল্লাহকে শুধু ভালোবাসি অন্তরে আছে ভালোবাসা কিন্তু কর্মে সেটি করতে যাব না না এটি ভালোবাসা নয় এটি তার শুকুর গুজারও নয় এজন্য জিকির করতে হবে জিকির করলে মুখ দিয়ে উচ্চারণ করলে আল্লাহ সুবহান তারা সেভ করবেন এজন্য নবীব সাল্লাহ আলাইসলাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি ঘর থেকে বের হন আর দোয়া পড়েন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা বিল্লাহ শয়তান আগে সিলিন্ডার তোমার ক্ষতি করতে পারবো না একজন একজনকে বলতেই থাকে যে কিভাবে এর ক্ষতি করব কুফিদ উকিদ এভাবে বলে যেহেতু সংরক্ষিত তাকে হেফাজত করা হচ্ছে আমরা কিভাবে ক্ষতি করতে পারবো এর ক্ষতি করতে পারবো না পলায়ন করে লহ আকবার মুখ দিয়ে উচ্চারণ করতে হবে যে দুয়াগুলো আমরা বলেছি এগুলো প্রতিটি মমিনের প্রতি মুহূর্তের দোয়া এই জন্য পাঁচক্ত নামাজের পরে এই দোয়াগুলি অধিকারে পড়তে হবে এরপরে আরেকটি আমরা দোয়া আলোচনা করবো সেটি হচ্ছে আল্লাহ নিজে হাদিস বর্ণনা করেছেন আবু হরাই নবী সাল্লাহ আলী সাল্লাম যখন নামাজ সম্পূর্ণ করতেন আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন মান ফি দুবুরি কুল্লি সলা যে ব্যক্তি প্রতিটি নামাজের পরে ফরজ নামাজের পরে তিনি তাসবি পাঠ করেন কি সালাহ সালাফিন তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ আকবর আর একশো পূর্ণ করেন শেষে লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওয়াহু আলা কুল্লি শাইন কদির এই বাণী দিয়ে আল্লাহ নিয়ে বলেছেন গুফিরাত খাতায়াহু ওয়াইন কানাত মিথলু জাবাদিল বাহার তার সব গুণাকে আল্লাহ তারা ক্ষমা করে দেন যদিও তার গুণাগুলি সাগরের যে ফেনা রয়েছে অনেক উঁচু উঁচু ফেনা তার গুণাগুলো যদি এই এত উঁচু হয়ে যায় আল্লাহ সুবাহ তার গুণাকে ক্ষমা করে দেবে সুফহান তাহলে আমরা হাত তুলি কেন মোনাজাত করি কেন আমাদের গুণামাপের জন্য আল্লাহ পাঠ করেন অনেক সময় আমরা বলেছি যে এত তাড়াহুড়া তার ব্যস্ততা সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই বাক্যগুলোকে তিনি বলেন না আর যদি বলেন অনেক ভাই কিন্তু দেখবেন তার স্পিড কিন্তু ওভার স্পিড এটা আরেকটি আমাদের সমস্যা রয়েছে সুফহান আল্লাহ সুপ বলে তিনি চলে যান সুপ মানে গণনা করতেছেন সুবহান আল্লাহ এই উচ্চারণ তার হচ্ছে না আল্লাহ আকবার উচ্চারণ হচ্ছে না এত স্পিডে চলে গাড়ি একশো বিশে চলে উনি দুইশো বিশে চালাচ্ছেন দুইশো চল্লিশে ডবল চালাচ্ছেন না এটি তো এটি তো দিকির নয় ভাই আপনার আঙ্গুলগুলো স্বাভাবিক হবে সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি এমন স্পিডে হয় সুপ সুপ সুপ কিছুই বলেননি আপনি বরং আরো খেলাপ করেছেন উল্টো কাজ করেছেন তেসবিগুলোর বিকৃতি করে ফেলেছেন যার অর্থ হয়নি এর খুব সাবধান হতে হবে সুন্দরভাবে জিকির আজকার করতে হবে আল্লাহ সুহানাতলা তো জিকির আমাদেরকে দিয়েছেন তার নবীর মাধ্যমে এখন একটি প্রশ্ন কেউ যদি এই জিকিরগুলো একটু সুন্নতের পরে পড়তে চান তাহলে পারবেন কি না এক্ষেত্রে ওলামাগন বলেছেন সর্বোত্তম হলো নামাজ শেষ হওয়ার সাথে সাথে পড়া নামাজ শেষ হয়ে গেলে আগে আমরা সুন্নতি গুলো পাঠ করব এরপরে সুন্নতে দাঁড়াবো তবে কেউ কেউ বলেছেন যদি সুন্নতের পরেও পাঠ করেন তবে সেটিও ইনশা আল্লাহ আশা করা যায় আদা হবে তবে উত্তম হবে না উত্তম কাজ হলো শূন্যতের উপরে কিছু সময় অপেক্ষা করা এই দোয়াগুলি পড়া যতটুকু পড়া যায় আমরা একবারও বলিনি যে এগুলো ফরজ কেউ যদি কখনো কোনো একটি ছেড়ে দেন তাহলে গুণাগার হবে এমন কথা বলেছি বরং উত্তম হলো এই দোয়াগুলি আল্লাহ নবী যে দোয়াগুলি পড়েছেন সেগুলো সুন্দরভাবে পড়া আর শেষে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে বর্তমান সমাজে যে দোয়াগুলি রয়েছে হাত তোলার দোয়া আল্লাহ নবী হাত তুলেছেন যেই যেই জায়গাতে হাত তুলেছেন সেই জায়গাতে হাত তোলা এটি সুন্নত তিনি ইস্তেস্কার নামাজে হাত তুলেছেন এমনকি ফুটবাতে দাঁড়িয়ে বৃষ্টি কামনা করেছেন হাত তুলেছেন তখন হাত তোলা যাবে সবাই হাত তুলতে পারবেন তিনিও তুলেছেন সবাই তুলেছেন এমনি খুদবাতে হাত তোলার এটি ঠিক নয় না ইমাম তুলবেন নাকি বাকিরা তুলবেন না কেউ তুলতে পারবেন না খাতিব হাত তুলবেন না তিনিও তুলবেন না আল্লাহ নবী এমনি দোয়া করেছেন দোয়া করবেন আর যারা খুদবা শুনছেন তারা সবাই আমিন বলবেন হাত তুলবেন না এটি সুন্নত নয় অনুরূপভাবে নবীব সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি হাত তুলেছেন বিশেষ করে সাব্যস্ত হয়েছে হাদিসে যখন হজের মুহূর্তে তিনি হজ করেছেন সফাতে মারোয়াতে মিনাতে মুজদালেফাতে আরাফাতে এগুলোতে তিনি বিশেষভাবে দোয়া করেছেন হাত তুলে তুলে দোয়া করেছেন এই জন্য সেগুলোতে দোয়া করা বাকি থাকলো আমরা যদি নামাজের পরে হাত তুলি তাহলে তুলতে পারবো কিনা একাকি যদি তুলি এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেছে আবারও বিষয়টি স্পষ্ট করার জন্য কেউ যদি কখনো হাত তোলেন কখনো এবং সুন্দরভাবে সুন্নতি দোয়াগুলি করার পরে করেন তাহলে ঠিক আছে কখনো তবে এইভাবে দোয়া করতেই হবে এটি উত্তম দোয়া সুন্নতি দোয়া ছেড়ে যদি তিনি ছেড়ে দেন অথবা কেউ ছাড়ে তাহলে অন্যকে তিরস্কার করেন যে তোমার নামাজ পূর্ণ হলো না তুমি কেমন নামাজ পড়ো যে নামাজে তোমার দোয়াই নাই এগুলো অনর্থ কথা বরং এর ফলে তিনি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হবেন এই দোয়া হলো পাঁচ অক্ট নামাজের পরে যদি সম্মিলিতভাবে মোনাজাত হয় এটিকে সুন্নত মনে করা হয় চাই সেটি জামাতবদ্ধভাবে সম্মিলিতভাবে অথবা চাই সেটি একাকি যদি কন্টিনিউ করা হয় সুন্নত মনে করা হয় তাহলে এটি অবশ্যই গুনাহের কাজ এটি হচ্ছে বেদাহাত এটি হচ্ছে বেদাত আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে সকল ধরনের অন্যায় থেকে হেফাজত করুন ইন্নাল্লাহ ওয়া